আবু হুরাইরা ও জায়দ ইবনু খালিদ জুহানি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তারা বলেন এক বেদুইন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রসুল আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আমার ব্যাপারে আল্লাহর কিতাব মতো ফয়সালা করুন তখন তার প্রতিপক্ষ যে তার তুলনায় বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন সে বলল হ্যাঁ আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব মতো ফয়সালা করুন এবং আমাকে বলার অনুমতি দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বলো সে বলল আমার ছেলে এর নিকট মজুর ছিল সে তার স্ত্রীর সঙ্গে জিনা করেছে আমাকে অবহিত করা হয়েছে যে আমার ছেলের প্রাপ্য দণ্ড হল রাজম তখন আমি তাকে আমার ছেলেকে একশো বকরি এবং একটি বাদির বিনিময় তার নিকট হতে ছাড়িয়ে এনেছি পরে আমি আলিমদের জিজ্ঞেস করলাম তারা আমাকে জানালেন যে আমার ছেলের দণ্ড হল একশো বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন আর এই স্ত্রীলোকের দণ্ড হল রাজম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার কসম অবশ্যই আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব বাদি এবং একশো বকরি তোমাকে ফেরত দেয়া হবে আর তোমার ছেলের শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন হে উনায়স আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর নিকট যাবে যদি সে স্বীকার করে তাহলে তাকে রজম করবে রাবি বলেন উনায়স রদিল্লাহ তালাহ পরদিন সকালে সে স্ত্রীলোকের নিকট গেলেন সে অপরাধ স্বীকার করল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নির্দেশে তাকে রাজম করা হলো